الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের কিছু মানুষদেরকে বাছাই করে একজন উপযুক্ত সময় মতো মসজিদে আসার তো সিদ্ধান করছেন কিছুদিনই আলোচনা আমরা শুনব আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি যে যে আলোচনা হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আর কোরআন এবং হাদিসের আল্লাহ তালার যে পয়গাম আল্লাহ তালার যে নির্দেশনা সেই অনুযায়ী তিনি আমাদের জীবনকে তৈরি করার তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন দেখেন ইমানের পর আল্লাহ তালার সবচেয়ে বড় হুকুম হল নামাজের হুকুম যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত ইমানের পর নামাজের গুরুত্ব হল এত বেশি যে কোরআনে করিমে আল্লাহ তালা প্রায় একশো নয় বার একশো নয় জায়গায় সরাসরি নামাজের হুকুম দিচ্ছেন আকিমুসালাদ তোমরা নামাজকে কায়েম করো আর বিভিন্ন ইশারার দ্বারা আরো বিভিন্ন শব্দাবলীর দ্বারা কোরআনে করিমের তিরিশ পাড়ায় প্রায় সাতশতবার আল্লাহ তালার হুকুম হলো তোমরা নামাজকে আদায় করো কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সুরা বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে মহান রব্বুল আলমিন এরশাদ করতেছেন واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين واستعينوا بالصبر والصلاة তোমরা সালাদ দ্বারা নামাজ দ্বারা এবং ধৈর্যের দ্বারা আল্লাহ তালার কাছে চাও সাহায্য চাও আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার আল্লাহ তালা নির্দেশনা দিচ্ছেন নামাজ দ্বারা আমার কাছে সাহায্য চাও বিপদে আপদে আসো পেরেশানির মাঝে আসো নামাজ পড়ো আমার কাছে চাও আবার পরেই আল্লাহ তালা বলছেন কিন্তু এই নামাজ পয়রা আমার কাছে চাওয়ার জন্য তো আমাকে চিনতে হবে আমার প্রতি ইমান লাগবে একিন লাগবে এই বলতেছে যারা আমাকে চিনে না আমাকে ভয় করে না এদের জন্য এই নামাজটা পড়া খুব কঠিন নামাজ পড়া তাদের জন্যই সহজ যারা আমাকে ভয় করে যারা আমাকে চিনে তাদের জন্য সহজ দেখেন সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন যে তোমরা এই নামাজকে আদায় করো আকিম ইসলাহ নামাজকে আদায় করো এই নামাজ হলো তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে মন্দে কর্ম থেকে তোমাকে বাঁচাবে হলো এই নামাজ ঘরের মাঝে দরজা ফিট করলে এটার দ্বারা যেরকম চোর ডাকাত ইত্যাদি ঢুকতে পারে না মমিন যখন নামাজ পড়ে তো তার মাঝে অশ্লীলতা বেহায়াপনা এটা প্রবেশ করতে পারে না এটা দোয়ার বন্ধ হয়ে যায় আল্লাহ তালা নামাজের হুকুম দিতেছেন তুমি ভালো মানুষ হইতে চাও সুনাগরিক হইতে চাও আলোকিত মানুষ হইতে চাও নামাজ পড়ো অন্ধকার দূর হয়ে যাবে নামাজটা হলো আলো সুরা বাকার দুইশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন যারা নামাজ পড়ে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তো আল্লাহ বলতেছেন যারা ইমান আনছে ইমান অনুযায়ী করে ইমান অনুযায়ী কি নামাজ পড়ে জাকাত প্রদান করে লাহুম আজুরুহম ইন্দা রব্বিহিম তারা তাদের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান তাদের রবের কাছে পাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তা বলতেছেন এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এরা ভয় ভীতিহীন আল্লাহ তালা তাদেরকে সার্টিফিকেট দিতেছেন যে তোমাদের সব ধরনের বিপদ আপদ দুর্যোগ কোনো কিছু তোমাদেরকে অন্তত পক্ষে ধরতে পারবে না তোমরা যারা নামাজ পড়ো সুরায় জুমারের মাঝে আল্লাহ তালা নয় নম্বর আয়াতে বলতেছেন যারা নামাজি আর যারা বেনামাজি এরা কেমনে সমান হয় এরা তো এক না আল কাফিরু খাইরুন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه মানহু অকানিতুন আনা আল্লাইলি আল্লাহ বলতেছেন মানহু অকানিতুন আনা আল্লাইলি যে ব্যক্তি রাত্রিব্যাপী আল্লাহ তালা অভিমুখী ছিল ইমা সেজদার মাঝে রাত কাটাইছে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাঝে রাত কাটাইছে ইয়াহজারুল আখিরাত ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ আখিরাতকে ভয় করে আল্লাহ তাআলার কাছে এসে চায় আল্লাহ তাআলার কাছে সে আশা করে আল্লাহ বলতেছেন এই ব্যক্তি আর যে ব্যক্তি এই কাজগুলো করে না এই দুই ব্যক্তি কি সমান আম্মান হুয়া কানিত আনা আল্লাই সমান না নামাজ যারা পড়ে তারা একরকম নামাজ যারা পড়ে না তাদের সাথে আমার ফয়সালা ভিন্ন রকম আফানাজালুল এটা কেমন বিচার করতেছো এটা তোমাদের কেমন বিচার যারা আমার আনুগত্যকারী তারা আর যারা আমার অবাধ্যাচারী তারা তাদের সাথে আমি সমান আচরণ করব এটা ভাবো কিভাবে আল্লাহ বলতেছেন মালাকুম কাই ফাতাহ কমন কি হলো তোমাদের কেমন বিচার করতেছ তোমার বিবেক কি তোমাকে এই কথাই বলে যে দুইজনের সাথে এক আচরণ আমার দ্বারা হবে সম্ভব না সুরা মুদাক্তিরের বিয়াল্লিশ নম্বর আয়াতের আলোচনা যে বেনামাজির ঠিকানা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 না কোনো তো ইমুল মিসকিন মিসকিনদেরকে আমরা কখনো সহযোগিতা করতাম না বিদ্রুপকারীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বিদ্রুপ করতাম চিৎকারি করতাম জবাব দিবে নামাজি ব্যক্তিরা মসজিদে যেত নামাজ পড়তে যেত আমাদের কাছে আসতো নামাজের কথা বলতো আমরা তো বিদ্রুপ করতাম আমরা তো ঠাট্টা করতাম وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আমরা তো ইয়াউমুদ্দিনকে স্বীকার করি নাই আমরা তো এই প্রতিদান দিবসকে স্বীকার করি নাই আমরা তো বুঝি নাই হাসর বুঝি নাই আমরা তো হিসাব বুঝি নাই জান্নাত জাহান্নাম বুঝি নাই জান্নাত জাহান্নামের কথাগুলো শুনি নাই জান্নাত জাহান্নামের কথা যখন আমাদের সামনে উচ্চারণ করা হয়েছে আমরা বলছি এই সমস্ত কিছু ভ্রান্ত আমাদেরকে পিছিয়ে দিয়ে দিচ্ছে আমরা তো বিদ্রোপকারীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্রুপ করতাম আর আমরা তো ইয়মুদ্দিনকে অস্বীকার করতাম হাত্তা আতানাল দেখতে দেখতে একটা সময় আমাদের মৃত্যু এসে গেল মৃত্যুর কাছে আমাদেরকে হার মানতে হলো মৃত্যুর কাছে আমাদেরকে পরাজিত হইতে হলো হাত্তা আতান আল ইয়াকিন ফামাতান ফাউহুম শাফাআতুশ শাফিঈ এখন তো আমাদের জন্য সুপারিশ করার কেউ নাই আমাদের জন্য এখন তো সুপারিশ করার কেউ নাই কে কোন অন্তরঙ্গ বন্ধু সেথায় থাকবে না ইউবাসরণাহম অথচ বন্ধুরা বন্ধুকে দেখতে পাবে কাছাকাছি দেখবে ওই আমার প্রাণের বন্ধু ঘুরে যেতেছে কিন্তু বন্ধুত্বের দাবিকে পূরণ করার জন্য কোনো বন্ধু এগিয়ে আসবে না কেউ আগে আসবে না সেই দেখেন এইভাবে পূর্ণ কোরআনে করিমের মাঝে নামাজের গুরুত্ব এই নামাজকে ছাড়ার ভয়াবহতার আলোচনা আল্লাহ তারা অত্যন্ত বিস্তারিত ভাবে করছেন যেন আমরা নামাজকে ছেড়ে না দিই আমরা যেন নামাজই হয়ে যাই নামাজ যেন আমাদের জীবনের সবচেয়ে প্রধান কাজ হয়ে যায় এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে অত্যন্ত সুন্দর করে অত্যন্ত মায়ার সাথে আমাদেরকে নামাজের কথা বলছেন আমাদেরকে নামাজের দিকে ডাকছেন কোরআনে কারিমের মাঝে এই নামাজের আলোচনাটা যতটুক বিস্তারিত ভাবে আসছে আর অন্য কোন এবাদতের আলোচনা এত বিস্তারিত ভাবে করা হয় নাই খুব বিস্তারিত ভাবে আল্লাহ তালা নামাজের আলোচনা করছেন নামাজের গুরুত্ব কতটুকু যে নামাজের মাঝে পোশাক পবিত্র হইতে হবে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে এটার আলোচনা করছেন নামাজ এটাকে পড়ার জন্য উজু করতে হবে কিভাবে উজু করতে হবে আল্লাহ তা কোরআনে করিমের মাঝে বলছেন এই নামাজের মাঝে উজু করার জন্য পানি যদি না থাকে তাহলে তায়াম্মুম করতে হবে তায়াম্মুমটা কিভাবে করতে হবে তাও আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে আলোচনা করছেন গোসল যদি ফরজ হয়ে থাকে গোসল করতে হবে এই নামাজকে পড়ার জন্য কিভাবে গোসল করতে হবে তার আলোচনা আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে করতেন মসজিদে নামাজ পড়া মসজিদেরকে আবাদ করা মসজিদে নামাজ পড়ার গুরুত্ব জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব এটা সরাসরি আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে আলোচনা করতেন জুমার নামাজের গুরুত্ব তাহাজ্যতের নামাজের গুরুত্ব আল্লাহ তালা সরাসরি কোরআনে করিমের মাঝে আলোচনা করতেন দেখেন এই নামাজের মাঝে আমরা দাঁড়াই এই দাঁড়ানোর আলোচনা কোরআনী করিমের মাঝে আসছে নামাজের মাঝে আমরা বসি এই কিভাবে বসতে হবে এর আলোচনা কোরআনী করিমের মাঝে আসছে রুকুর আলোচনা কোরআনী করিমের মাঝে আসছে শেষদার আলোচনা কোরআনী করিমের মাঝে আসছে নামাজের মাঝে যে সমস্ত তাসবিহাত আমরা পড়ি এই তাসবিহাত গুলোর আলোচনা কোরআনী করিমের মাঝে আসছে নামাজের মাঝে আমরা যে সমস্ত তাহমিদ গুলো পড়ি এই সমস্ত কিছুর আলোচনা আল্লাহ তালা কোরআনী করিমের মাঝে করতেন বিস্তারিত ভাবে নামাজের প্রত্যেকটা কাজ নিয়ে নামাজের প্রত্যেকটা জিকির নিয়ে নামাজের প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কোরআন করিমের মাঝে আলোচনা করছেন এই নামাজের গুরুত্ব যেন আমরা বুঝি শুধু এই জন্য আল্লাহ তালার এই আলোচনা এই নামাজ এটা হলো ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত ফরজ এবং এই নামাজটা হলো সর্বাবস্থায় ফরজ ইসলামের ভিত্তি রোজা এটাও একটা ভিত্তি এটা শুধু রমজান মাসে ফরজ আবার রমজান মাসে যে ফরজ কেউ যদি মুসাফির হয় কেউ যদি একজন এই ধরনের বার্ধক্য এই ধরনের রোগের মাঝে আক্রান্ত হয় যে এই রোগ থেকে সে আর কখনো সুস্থ হবে তার আশা নাই রোজা রাখতে পারে না তো তার জন্য ইসলাম ফিদিয়ার বিধান করছে মুসাফির রোজা রাখবে না পরবর্তীতে কাজা করবে ইসলাম এই সুযোগটা রোজার ক্ষেত্রে দিছে হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান কিন্তু যার সহায় সম্বল আছে ইসলাম তাকে বলছে যে তুমি কি করো হজ করো জাকাত এটাও একটা ইসলামের বিধান কিন্তু জাকাতের জন্য শর্ত হলো মালদার হইতে হবে টাকা পয়সাওয়ালা হইতে হবে চাইলে জাকাত ফরজ কিন্তু নামাজ এটা সবার জন্য ফরজ এটা ধনির জন্য ফরজ গরিবের জন্য ফরজ নামাজ এটা আমিরের জন্য ফরজ নামাজ এটা ফকিরের জন্য ফরজ পুরুষের জন্য ফরজ নারীর জন্য ফরজ আলেমের জন্য ফরজ জাহেলের জন্য ফরজ সকলের জন্যই নামাজ ফরজ বারো মাস নামাজ ফরজ প্রতিদিন প্রতি রাত এই নামাজের যে হুকুম প্রতিদিন প্রতি রাত এই নামাজের হুকুম আমাদের প্রতি আসতে নামাজের হুকুম হলো এরকম হুকুম যে যতক্ষণ হুশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজের হুকুম আছে নামাজটা এত গুরুত্বপূর্ণ এবার কেউ যদি দাঁড়াইতে না পারে তাহলে তার বৈশা বৈশা হইলেও নামাজ আদায় করতে হবে কেউ যদি অজু করতে না পারে তাহলে তাকে টাইম মুম করে হলেও নামাজটাকে আদায় করতে হবে কেউ যদি বৈশা থাকতেও না পারে তাকে শুয়ে শুয়ে অন্তত পক্ষে নামাজকে আদায় করতে হবে ইশারার মাধ্যমে তাকে নামাজকে আদায় করতে হবে কারো কাছে কাপড় নাই উলঙ্গ অবস্থাতেও তার নামাজ পড়ার হুকুম আছে কাপড় নাই চতর ঢাকার কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছে ওই অবস্থাতেও তার উপর নামাজ ফরজ নামাজ মাফ নাই আর আল্লাহ তালা এই নামাজের জন্য পূর্ণ পৃথিবীকে মসজিদ বানায় দিতেন যে জায়গায় থাকো তুমি নামাজ পড়ো নামাজ এটা পড়তেই হবে এক কথায় বলতে গেলে নামাজটা হলে একদম সর্বাবস্থায় পড়া জরুরি হুশ আছে আর নামাজ আমি পড়ব না এর অনুমতি ইসলামে নেই এই নামাজটা এত গুরুত্বপূর্ণ এবার শরীরের জন্য এই মাথাটা যেরকম নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যে দিনের জন্য নামাজটা ঠিক ওই রকম হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করেন লা দিন আলিমান লা যে নামাজ পড়ে না ও দিনই মানে না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জবানের কথা ইন্নামা মৌজি ও সালাত মিনাদ দিন আরে জানো যে দিনের মাঝে নামাজের গুরুত্ব কতটুকু তা মৌজাই রাসি মিনাল জাসাদ শরীরের মাঝে মাথাটা ঠিক যেরকম গুরুত্বপূর্ণ দিনের জন্য নামাজটা ঠিক ওইরকম গুরুত্বপূর্ণ লাহমাফিল ইসলাম লিমানলা যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই আল্লাহ রসুলের কথা নিজ জবান দ্বারা আল্লাহ রসুল এই কথাগুলো আমাদেরকে বলে গেছে হজরত উমর রাজি আল্লাহ যখন খলিফা প্রাদেশিক গভর্নর যারা প্রশাসক যারা তাদের কাছে হজরত উমর চিঠি লিখলেন ইন্না আহাম্মা উমুরিকুম ইন্দি আসসালাত দেখো তোমাদেরকে বিভিন্ন জেলা উপজেলা তোমাদেরকে বিভিন্ন প্রদেশ পরিচালনার জন্য তোমাদেরকে আমি পাঠাইছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু নামাজ আহাম্মা ওমরিকম হিন্দি আসলাত যে আমার কাছে তোমাদের সবচাইতে বড় চাওয়া সবচাইতে বড় যোগ্যতা কিন্তু নামাজ আর কিছু না কিন্তু দেশ কিভাবে পরিচালনা করতেছ ওই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতেছ এটা আমি বুঝি না আমি এটা বুঝি যে তুমি নামাজের উপর কায়েম আছো কিনা তুমি নামাজের উপর দায়ী দায়াম আছো কিনা হজরত উমর রাজি আল্লাহ তিনি বলতেছেন মান হাফিজাহা ও আফাজা আলাইহা তোমাদের মাঝে যারা নামাজের হেফাজত করতেছে এই নামাজকে সংরক্ষণ করতেছে হাফিজ দিনাহু সে তার দিনকে হেফাজত করতেছে অমান আহা আর তোমাদের মাঝে যারা এই নামাজকে ধ্বংস করতেছে ফাহু আলিমা সেওয়াহা সেওয়াহা আগুয়াউ তার দ্বারা বাকি সমস্ত কিছু ধ্বংস হইতেছে সবচেয়ে বড় যোগ্যতা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু নির্ণয় করতেন সে যোগ্যতা হলো নামাজ নামাজ হলো সবচেয়ে বড় যোগ্যতা হজরত আবদুল্লাহ ইবনে উমর রবি আল্লাহ আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাহ এর সাথ করেন যে নামাজের হেফাজত করল না নামাজকে সময় মতো আদায় যে করল না কেমতের দিন তার জন্য কোনো হুজ্জত কোনো দলিল থাকবে না অর্থাৎ আল্লাহ তালার সামনে সে যে দাঁড়াবে কি নিয়ে দাঁড়াবে এরকম কোনো কিছুই তা থাকবে না তার কোনো সহায় থাকবে না তার কোনো সম্বল থাকবে না একদম অসহায় অবস্থায় তাকে দাঁড়াতে হবে যার নামাজ নাই তার কাছে কিছুই নাই এই কথাটা আল্লাহর রসুলের নিজ জবান দ্বারা আল্লাহর রসুল বলতেছেন এবং দেখেন সবচেয়ে ভয় ভয়াবহ কথা আল্লাহ রসুল বলতেছেন তার হাসর কারুন হামান উবাই ইবনে খালফের সাথে হবে যে হাসরের ময়দানে তার কারুন হামান উবাই ইবনে খলফের সাথে তার হাসর করতে হবে অর্থাৎ সে মুসলমানদের মাঝে গণ্যই না যে তার নামাজকে ছেড়ে দিছে আল্লাহর নবীর জবানে কি চরম হুঁশিয়ারি আল্লাহর নবী নিজে উচ্চারণ করছেন আল্লাহর নবীর এই কথা শোনার পর যার ইমান আছে যে আখেরাতের প্রতি যার বিশ্বাস আছে সে কি পারে এই নামাজটাকে ছেড়ে দিতে পারে চিন্তা করে দেখেন আল্লাহর নবী যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মাঝে বলতেছেন আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে এই বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি নবী রহমতের নবী ছিলেন নবী করিম সাল্লাহ আলহি দয়া মায়া মমতার তুলনাই হয় না উম্মতের প্রতি নবী করিম সাল্লাহ আলহি যে কি পরিমাণ দরদ ছিল কি পরিমাণ ভালোবাসা ছিল এটা তো কোনো ভাষার দ্বারা ব্যক্ত করা সম্ভব না কিন্তু নবী করিম সাল্লাহ আলহি এরশাদ করেন হাদিসের মাঝে আছে যে আমার মনটা চায় আল্লাহ নবী বলতেছেন আমার মনটা চায় যে আমি কিছু লোকদেরকে নামাজে দাঁড়া করায় দেই কিছু লোকদেরকে নামাজে দাঁড়া করায় দিয়ে আমি চলে যাই আর যে সমস্ত ব্যক্তিগুলো মসজিদে আসে না যে সমস্ত ব্যক্তিগুলো নামাজের মাঝে অবহেলা করতেছে আমার মনটা চায় আমি তাদের ঘর বাড়িগুলোকে জ্বালায়া দিই তাদের ঘর বাড়িগুলোতে আমি আগুন জ্বালায়া দেই এটা আল্লাহর নবী নিজে বলতেছেন আমার মন এরকম চায় এই নামাজ থেকে সেরা দেওয়া এটা কত বড় অপরাধ এবং আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম কি পরিমাণ তাদের প্রতি ওনার আফসোসকে জাহের করে গেছেন আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম তাদের প্রতি কি পরিমাণ ক্ষোভ দেখা গেছেন আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম এই সমস্ত লোকদের জন্য যদি হাসরের ময়দানে সুপারিশ না করেন তো হাসরের ময়দানে তাদের উপায় কি হবে আর হাসরের ময়দানে তো আল্লাহর নবী সাল্লাহ আলহিহাসাল্লাম তারা আর কোনো সুপারিশকারী পাওয়া যাবে না আর তিনি তো স্বয়ং বলতেছেন লাহমা ফিল ইসলাম ও মুসলমান হিসেবে তার কোনো অংশই নাই যার নামাজ নাই নামাজ মুমিন যে নামাজ পড়ে এই নামাজের নূর দ্বারাই তো তার আল্লাহর নবীর সাথে পরিচয় হবে হাসরের ময়দানে পরিচয়টা হবে কিসের দ্বারা নামাজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার জল জল করতে থাকবে যে ব্যক্তি নামাজ পড়ে না যে নামাজি না আল্লাহ নবীর সাথে তার পরিচয়টা কিভাবে হবে মুসলমানের পরিচয়ের সূত্রটাই তো হলে নামাজ হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথে মুসলমানের যে পরিচয়ের দ্বারা মুসলমান পরিচিত হবে সেই পরিচয়টা কি নামাজ এই নামাজটাকে আমি ছেড়ে দিলাম তাহলে আমি কি করলাম কিভাবে আমার পরিচয় হবে কিভাবে আমার নাজাত হবে খুব ফিকির করা দরকার সাহাবা একরাম সবচাইতে বেশি পাবন্দি করতেন এই নামাজের এই নামাজের পাবন্দি সাহাবা একরামদের সবচেয়ে বেশি ছিল কেমন পাবন্দি সাহাবা একরামের ছিল নামাজের প্রতি যে সাহাবা একরাম ওনারা ওনাদেরও তো কাজ ছিল কৃষি কাজ করতেন সাহাবা একরাম ওনাদের মাঝে অনেকেই ব্যবসা বাণিজ্য করতেন সাহাবা একরামদের অনেকেই বিভিন্ন জনের গোলাম ছিলেন গোলাম হিসেবে মনিবের কাজ করতেন সাহাবা একরামদের সংসারের মাঝে অভাব ছিল তাদেরও উন্নতি সমৃদ্ধি সংসারের প্রয়োজন মেটানোর জন্য তাদেরকেও মেহনত করতে হয়েছে কিন্তু এই সমস্ত কাজের চাইতে সাহাবা একরামদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল না নামাজ ওনাদেরও জীবনের প্রয়োজন ছিল ওনারাও জীবনকে সুন্দর করার জন্য মেহনত করতেন কিন্তু এই সমস্ত কিছু পরে সাহাবা একরামদের জিন্দিগিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল হলো এই নামাজ এবং সাহাবা একরাম এই নামাজের মাঝে এরকম পাবন্দ ছিলেন এত গুরুত্বের সাথে এই নামাজের সময় সাহাবা একরামদের দোকান পাটগুলো বন্ধ হয়ে যেত সাহাবা একরাম ঘর বাড়ি থেকে বের হয়ে আসতেন আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে সাহাবা একরামদের সেই নুরানি কাপেলার তাদের ব্যবসা বাণিজ্য তাদের চাকরি বাকরি লাতুলহিহিম তাদেরকে গাফেল করতে পারত না তাদেরকে উদাসীন করতে পারত না লাতুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ব্যবসা বাণিজ্য গাফিল করতে পারে নাই তাদেরকে উদাসীন করতে পারে নাই তারা অবশ্যই ব্যবসা বাণিজ্য করতেন তারা কৃষি এরকম ভাবে খামারের মাঝে তারা মেহনত করতেন তারা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে তারা চাকুরি করতেন জীবিকাকে উপার্জন করতেন রুজিকে ঘরের মাঝে আনতেন আমরা আমাদের জীবনকে সাজানোর জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো সাহাবা একরামদের জিন্দিগিতেও ছিল কিন্তু তাদের সবচেয়ে বড় গুণ যেটা ছিল আল্লাহর স্মরণ থেকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের দুনিয়া বিকাশ কর্ম তাদেরকে গাফেল করতে পারত না নামাজ কায়েম থেকে তারা কখনোই গাফেল হইতে পারতেন না যেদিন এই দৃষ্টির দ্বারা আর এই মনোরম পৃথিবী দেখা যাবে না এই দৃষ্টির দ্বারা দেখা যাবে হাসর হাসরের সেই করুণ চিত্র এই দৃষ্টির দ্বারা যে দেখা যাবে তো אביহি নিজেরটি শ্রদ্ধে বাবা কে দেখার সাথে সাথে দৌড়াইয়াপালাবে নিজের সেই প্রিয়তমা স্ত্রীকে দেখবে তো সাথে সাথে পালাবে নিজের সন্তানকে দেখার সাথে সাথে দৌড়ে পালাবে সেই করুণ অবস্থার সৃষ্টি হবে সাহাবা একরাম সবসময় এই বিষয়টাকে সামনে রাখতেন এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতেন সেই দিনটাকে আগে ভাবতেন অনন্ত অসীম একটা জিন্দগি আসতেছে দুনিয়ার কোনো পরিচয় থাকবে না সমস্ত পরিচয় মিথ্যা হয়ে যাবে সব পরিচয় মিথ্যা হয়ে যাবে এই যে জীবন পুরা জীবনটা মিথ্যা হয়ে যাবে এই যে এই জায়গার আমার পরিচয় এই পরিচয়টা একদম মিথ্যা হয়ে যাবে এই জায়গার সম্মানটা একদম মিথ্যা হয়ে যাবে এই জায়গার আমার যে নবাবি এই জায়গার আমার যে সর্দারি একদম মিথ্যা হয়ে যাবে একদম জিরো হয়ে যেতে হবে কোন পরিচয়ই থাকবে না আমি কার বাবা আমি কার সন্তান আমি কার ভাই আমার বোনকে কোনো পরিচয় থাকবে না এই যত পরিচয় সমস্ত পরিচয় মিথ্যা সাব্যস্ত হবে আর একটা পরিচয় সত্য সাব্যস্ত হবে তুমি কি ইমানদার না তুমি বেইমান যদি তুমি ইমানদার হও তোমার ইমানের পরিচয় কি দলিল কি সার্টিফিকেট কি তুমি যে বলতেছো আমি ইমানদার তোমার সনদ দেখাও তোমার সার্টিফিকেট দেখাও তুমি কি নামাজি ছিলা নামাজের সার্টিফিকেট কোথায় দেখাও তোমার নামাজের সার্টিফিকেট দেখাও তোমার রোজার সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়া তোমার মুখের দাবির তো কোনো মূল্য নাই একজন যদি বলে আমি ডাক্তার সার্টিফিকেট নাই একজন যদি বলে আমি আলেম মুক্তি সার্টিফিকেট নাই তো সেই ডাক্তারের ডাক্তার দাবি করার কোনো মূল্য নাই সেই মুক্তির মুক্তি দাবি করার কোনো মূল্য নাই কেননা তার কাছে সার্টিফিকেট নাই সার্টিফিকেট তো নাই হাসরের ময়দানে যখন নামাজের সার্টিফিকেট সাথে না থাকবে তো ইমানদার দাবি করার তো কোনো মূল্য থাকবে না ইমানদার দাবির কোনো মূল্য থাকবে না সাহাবা একরাম সবসময় এই পরকালের ভয়টা করতেন এই পরকালের যে বাস্তব দৃশ্য পরকালটা যে সত্য এই একদিন তারা তাদের মাঝে অর্জন করছিলেন যে দুনিয়ার এই সব কিছু মিথ্যা এটা জীবন চলার জন্য এটাকে এই সব কিছু করতে হয় এটাকে এই সমস্ত কিছু করতে হয় মিছি মিছি এই সমস্ত কিছুই একটা অভিনয় এখানে বাস্তবতার কিছুই নাই বাস্তবতার কিছুই নেই মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন ই কাবাবো ই শরাবো ই শকার ই শরাবো ই খাক রঙ্গি নক্ত নকশে আয় পেসর যেই দুনিয়া দেখতেছো আর দুনিয়ার মাঝে মজা গেছো কিন্তু কিচ্ছু না মাওলানা জালালউদ্দিন রুমি খুব সুন্দর একটা উপমা দেন যে একটা মা তার ছোট সন্তানকে মুখে খাবার তুলে দিতেছে এখন ছোট ছেলেটা খাইতেই চায় না কোনোভাবেই তার মুখে একটা লুকমা তুলে দেওয়া যায় না সারাদিন খেলে ফুর্তি করে কিন্তু খাবার মুখের সামনে আনলে তার মেজাজ গরম হয়ে যায় চিৎকার শুরু করে দেয় চাটামিচি শুরু করে দেয় খাবার খাইতে রাজি না তো এই ছোট পিচ্চিটাকে মা তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্লেটের মাঝে রুটিগুলোকে মিষ্টির সাথে মিলিয়ে মিলিয়ে বিভিন্ন টুকরা করে দিছে টুকরা করে দিতে আর বলতেছে যে দেখো এই টুকরাটা হলো ঘোড়া এই টুকরাটা হলো উট এরকম ভাবে এক একটা টুকরার এক একটা নাম দিচ্ছে জাব্বু এখন এখন আমরা ঘোড়া খাবো আচ্ছা বলো এখন ঘোড়া খাবে না উট খাবে তো ছোট পিচ্চিটা এখন বললে যে আম্মু আমি এখন ঘোড়া খাবো তো মা ওই যে একটা টুকরার নাম যে ঘোড়া দিছে এই টুকরাটা তার মুখের মাঝে তৈলা দেয় তো এই টুকরাটা মুখে রাখতে রাখতে আম্মু এখন আমি উঠ খাবো তার দ্বিতীয় চাহিদা চলে আসে উঠ খাবো তো এরকম ভাবে মা তার শিশু সন্তানটাকে মুখের মাঝে খাবার তুলে দেওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের প্রলোভন একটা অভিনয় তার সামনে করতেছে যে এটার নাম এই এটার নাম এই আর ছোট পিচ্চিটা অত্যন্ত ফুর্তির সাথে সে খাবারগুলোকে গ্রহণ করতেছে তো তার মুখে যে খাবারগুলো যাচ্ছে এই খাবারগুলো উঠো না ঘোরাও না সমস্ত টুকরাগুলোই রুটির টুকরা ঝুল মিশানো হালকা হালুয়া মিশ্রিত এটা এক একটা টুকরা আর কিচ্ছু না কিন্তু ছোট বালক তো এটা বুঝতেছে না অত খেয়েই যাচ্ছে মাওলানা উদ্দিন রুমি বলতেছেন আরে তুমি এই দুনিয়া দেখা হারায় গেছ ঈশ্বর হব ই ঈশ্বর হব ঈশাকার এই দুনিয়ার মাঝে তুমি এই শরাব দেখা হারায়া যাইতেছ কাবাব দেখা হারায়া যাইতেছ বিভিন্ন ধরনের ফুল দেখা হারায়া যাইতেছ দুনিয়ার মাঝে একজনের পরিচয় দিতেছ তিনি আমার বাবা আরেকজনকে বলতেছ যে আমার সন্তান আমার আদরের সন্তান মাওলানা জালালুদ্দিন রুমি বলতেছে এই সব মিথ্যা সব মিছামিছি এই মা যেরকম সন্তানটাকে খাওয়ানোর জন্য এই সমস্ত কিছু করছে আল্লাহ তালা দুনিয়াটাকে সাজানোর জন্য দুনিয়ায় কিছুদিন তোমাদেরকে রাখবে এই জন্যই সবকিছু সাজাইছে আর কিছু না খাক এই সব মাটি এই যে যত খাবার যত ধরনের খাবার শাক ই তো কত ধরনের পালং শাক লাল শাক পাট শাক কত ধরনের শাক কত ধরনের ফলমূল এক এক ফলের এক এক শাক আমের স্বাদ একরকম কাঁঠালের স্বাদ আরেক রকম জামের স্বাদ একরকম তরমুজ আরেক রকম আল্লাহ তালা কত সুন্দর করে এই পৃথিবীর এক একটা ফলকে এক একটা সবজিকে আল্লাহ তালা তৈরি করছেন কোনোটার স্বাদের সাথে কোনোটার স্বাদের মিল নাই কিন্তু এই সব কিছু মাটি থেকে হয় এই সব কিছু মাটি খাক রঙ্গিন নকশে আয় পাসার সাজায় রাখছেন আল্লাহ তালা এক একটাকে এক এক ভাবে এক একটা জিনিসকে আল্লাহ তালা এক এক ভাবে সাজায় রাখছেন কিন্তু আসলে এক একটাকে এক এক ভাবে আল্লাহ তালা সাজায় রাখছেন কিন্তু আসলে এক একটা জিনিসকে আল্লাহ তারা এক এক ভাবে সাজায় রাখছেন কিন্তু আসলে এই সমস্ত কিছু মিথ্যা মিছি মৃত্যুর দ্বারা এই যে মিথ্যা পৃথিবী এই মিথ্যা পৃথিবীর স্বরূপটা আমাদের সামনে উদ্ভাসিত হবে মৃত্যু মানুষকে জাগ্রত করে মৃত্যু তো আসলে মরণ না মৌত को समझा है तूने इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी मौत को समझा है तूने এই মৃত্যুটাকে তুমি মনে করতেছো একটামে জিন্দিগি একটা জীবন শেষ হইল এই মৃত্যুটাকে তুমি বলতেছো একটা জীবন শেষ হয়ে গেল না একটা জীবন শেষ হয় নাই আসলে তার জীবনটা শুরু হয়েছে দর হাকিকত মৌত হে তুব হে দাওয়ামে জিন্দগি মৃত্যুর দ্বারা তার আসল জীবনের সূর্যোদয় হয়েছে শুরু হলো জীবন এটা তো কোনো জীবন ছিল না দুনিয়ার এই জীবনটা এটা তো আসলে কোনো জীবন না জীবন তো আখেরাতের জীবন জীবন তো আখেরাতের জীবন আল্লাহ বলতেছেন কিছু মানুষদেরকে আমি বিশেষ গুণ দিছিলাম আর সেই বিশেষ গুণটা হলো ঘরের ফিকির এর ঘর নিয়ে চিন্তা করছে এই ঘর কোন ঘর এই ঘর হলো আখেরাতের ঘর দুনিয়ার এই যে ঘর এটা তো কোনো ঘর না এটা তো একটা মঞ্চ একটা অভিনয়ের মঞ্চ দুনিয়ার এই ঘরটা আমি যে ঘরে যাই সুন্দর করে এই ঘরটাকে যে সাজানো হইছে এটা হলো অভিনয়ের একটা মঞ্চ এটাকে অভিনয় চলতেছে বাবার অভিনয় চলতেছে একজন সন্তানের অভিনয় করতেছে একজন মায়ের অভিনয় করতেছে একজন ছেলের অভিনয় করতেছে এটা একটা অভিনয়ের মঞ্চ মৃত্যুর সাথে সাথে এই মঞ্চটা মঞ্চটাকে তসনস করে দেওয়া হবে মঞ্চ শেষ এখন তোমার পরিচয় কি তুমি কি মমিন না তুমি বেইমা তুমি কি ইমানকে গ্রহণ করতে পারছো তোমার ইমানের সার্টিফিকেট কোথায় ইমানের সার্টিফিকেট তোমার নামাজ কোথায় তুমি কি নামাজি ছিলে এটা প্রশ্ন সবচেয়ে বড় আফসুস তুমি সবচেয়ে বড় আফসুস খুব কষ্টের ব্যাপার আজকে অনেকেই উজোর উপস্থাপন করে হুজুর সময় পাই না নামাজ পড়ার সময় পাই না হুজুর আসলে এত কাজ এত ব্যস্ততা হুজুর নামাজ পড়ার হুজুর সময় পাই না পুজোর এটা তো সমস্যা নামাজ পড়ার সময় নাই তাহলে এই নামাজ পড়াটা কি অসময়ের কাজ খুব কাজ আপনার তাই আপনি নামাজ পড়ার সময় পান না একটু ফিকির করেন দেখি বেকারদের কাজ আপনি খুব ব্যস্ত আপনি খুব কাজের মানুষ যে নামাজ পড়ার সময়টা আপনি বের করতে পারতেছেন না আসলে আমাদের চিন্তাকে বিকৃত করে দেওয়া হয়েছে যেটা কাজ না ওটাকে আমরা কাজ মনে করতেছি যেটা কাজ ওইটাকে আমরা মনে করতেছি এটা বেকার সময়ের কাজ ঠিক এইভাবে আমাদের চিন্তাটা নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে পচে গেছে আমাদের চিন্তাটা কারবারার প্রান্তরেও হজরত হুসাইন শহীদ হয়েছেন নির্মম ভাবে হজরত হুসাইনকে শহীদ হইতে হয়েছে হুসাইনের মাথাটাকে তার দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে মাথাটাকে দেহ থেকে কেটে মস্তক থেকে আলাদা করে ফেলা হয়েছে শুধু তাই না মাথা ছাড়া হুসাইনের যে বাকি দেহটা পাপিষ্টরা ঘোড়া লাগাইয়া দিতে যে এই দেহটাকে ঘোড়ারা যেন পাড়িয়ে পাড়িয়ে মাটির সাথে মিশিয়ে ফেলে হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর সেই নিথর দেহ পবিত্র দেহ যেই দেহের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে প্রিয় নবীর চুমু আছে প্রিয় নবীর মহাব্বত আছে সেই অঙ্গের উপর নিষ্ঠুর নির্যাতন চলছে এই অঙ্গকে পাড়ানো হয়েছে পাড়ায়া পাড়ায়া মাটির সাথে পিসা ফেলা হয়েছে চেকায় ফেলা হয়েছে কঠিন ভাবে তাকে নির্মম ভাবে তার উপর অবিচার হইতে হজরত হুসাইন শহীদ হইতেন এটা একটা পরাজয় ছিল কিন্তু এর চাইতে বড় পরাজয় যে আমাদের চিন্তা যে বিকৃত হয়ে গেছে এর চাইতে অনেক বড় পরাজয় এটা কারবালার প্রান্তরে হুসাইনের শাহাদতের চাইতে আর অনেক বড় আফসোস অনেক বড় পেরেশানি অনেক বড় দুর্যোগ আমাদের জীবনে নেমে আসছে যে আমরা তো এখন নামাজকে কাজ মনে করতেছি না তাহলে আমরা কাজ কোন বিষয়টাকে কাজ মনে করতেছি হজরত হুসাইন ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে পাপিষ্ট সেই জালেমদের কাছ থেকে অনুমতি চাইছেন যে জোহরের নামাজের সময় হয়ে গেছে আমাকে তোমরা একটু নামাজ পড়ার সময় দাও পাপিস্টরা হজরত হুসাইনকে নামাজ পড়ার সময় পর্যন্ত দেন নাই দেয় নাই হজরত হুসাইন সেই কারবালার প্রান্তরে একাকী ভাবে হজরত হুসাইন সেই কারবালার প্রান্তরে সেই যুদ্ধরত অবস্থার মাঝেও নামাজকে ছাড়েন নাই সেই যুদ্ধরত অবস্থায় যুদ্ধ চলতেছে একে একে হজরত হুসাইনের সঙ্গীরা এক একজন পাপিষ্টদের আঘাতে শহীদ হয়ে যাইতেছে হজরত হুসাইন রফি আল্লাহ তালানহুর জ্বলন্ত ইতিহাস সাক্ষী হজরত হুসাইন সেই অবস্থার মাঝে নামাজ করছেন জোহরের নামাজকে তিনি আদায় করছেন ওনার বাহিনীর লোকদেরকে বলছেন আগে নামাজ আদায় করো একদলকে যুদ্ধে লাগাই দিচ্ছেন একদলকে নিয়ে নামাজ পড়ছেন সেই যুদ্ধ চলছে যুদ্ধ থামে নাই এরা নামাজ শেষ করে যুদ্ধের মাঝে রত হইছে আরেক কাপেলা আসছে নামাজ পড়তে মৃত্যুকে আলিঙ্গন করার এক মুহূর্ত পর্যন্ত নামাজকে ছাড়েননি আজকে আমরা সবচেয়ে আমাদের সবচেয়ে বড় আফসোসের ব্যাপার যে আমাদের চিন্তাটাই বিকৃত হয়ে গেছে আমরা নামাজের সময় পাই না আমাদের কাছে টিভি দেখার সময় আছে নাটক দেখার সময় আছে সিনেমা দেখার সময় আছে খেলা দেখার সময় আছে জীবত করার সময় আছে দেশ নিয়ে ভাবার মতো সময় আছে পৃথিবী নিয়ে ভাবার মতো সময় আছে যা কিছু করতে চাই সব কিছু করার সময় আছে শপিং করার সময় আছে চিড়িয়াখানায় বেড়াইতে যাওয়ারও সময় আছে দেশ বিদেশ ভ্রমণ করার সময় আছে কিন্তু হায় আফসোস আল্লাহকে সেজদা করার সময় নাই যিনি মাথা দিলেন যিনি শরীর দিলেন যিনি দেখার জন্য দুইটা চোখ দিলেন তিনি ধরার জন্য দুইটা হাত দিলেন যিনি চলার জন্য দুইটা পা দিলেন যিনি অনুভূতি শক্তি দিলেন ভাবার জন্য সেই আল্লাহকে চেষ্টা করার সময় নাই বড় আফসোস আল্লাহ তালা বলতেছেন ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون আজকে তোমাদেরকে ডাকা হইতেছে বলে তোমাদেরকে ডাকা হইতেছে বলে তোমাদেরকে ডাকা হইতেছে ফজরের নামাজে চারবার ডাকা হইতেছে জোহরের নামাজে চারবার ডাকা হইতেছে দিনের মাঝে পাঁচবার ডাকা হইতেছে বিশ বার মসজিদ মোয়াজিন সাহেব আল্লাহ তালার পয়গাম তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছেন আসো নামাজের দিকে আসো হাইয়া আলাহ আয় আয় নামাজের দিকে আয় হাইয়া আয়াল ফালাহ আয় আয় কল্যাণের দিকে আয় আল্লাহ কত মধুর ভাবে ডাকতেছেন হাইয়া আয় আয় নামাজের দিকে আয় হাইয়া আয় আয় দিকে আয় হাইয়া আয় আয় কল্যাণের দিকে আয় হাইয়া আলাল আয় আয় শান্তির দিকে আয় আল্লাহ বলতেছেন তুই ঘুমের মাঝে লেপের মাঝে তুষকের উপর কত আরামের একটা ঘুমের মাঝে আসোস আমি তোর রব বলতেছি আয় নামাজের দিকে আয় আমি তোর পাল্লেওয়ালা বলতেছি তোর দুইটা চোখ আমার দেওয়া তোর দুইটা কান আমার দেওয়া তোর কিডনি আমার দেওয়া তোর পাকুস্থলী আমার দেওয়া তোর কলিজাটা আমার দেওয়া তোর পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ বডিটা আমার দেওয়া এই পূর্ণ পৃথিবীটা আমার সৃষ্টি আসমান জমিন পাহাড় পর্বত গাছগাছালি ফল ফলানি শাকসবজি এই সমস্ত কিছু আমার নিয়ামত আমার নিয়ামতকে সারা দিন ব্যাপী তুই ভক্ষণ করতেছ এই ঘুমটাও আমার নিয়ামত এই ঘুমটাও আমি তোকে এই বিশ্রামের জন্য শান্তির জন্য এই ঘুমটা আমি তোকে দান করছি এই সমস্ত কিছু জানার পর আমি তোকে ডাকতেছি বলছি আয় একটু নামাজের দিকে আয় আয় আমাকে একটা চেষ্টা করে যা তুই যদি আমাকে একটা চেষ্টা করে যা আজকের তোর এই চেষ্টাটা তো আমার কাছে তোর এই নামাজের চাইতেও বেশি প্রিয় তাহলে ডাকতেছে আজকে তুই হাইয়ালাহের ডাকে তোর মন ভাঙে না হাইয়ালাহের ডাকে তোর মনের মাঝে কোনো চেতনা সৃষ্টি হয় না আনতাক এমন একটা দিন আসবে এমন একটা দিন এসে যাবে সেজদার দিকে ডাকা হবে শেষদা করার তৌফিক থাকবে না সুযোগ থাকবে না দৃষ্টি অবনত হবে তার হাকু হোম দিল্লাহ অপমান বোধ এটা গ্রাস করবে আজকে তো সাজদা করার তৌফিক নাই আজকে সাজদা করার দিন শেষ হয়ে গেছে এখন তো আর সাজদা করা যাবে না একটা সময় তোকে ডাকা হয়েছিল সেজদার দিকে তুই তো শ্রদ্ধা করতে আসিস নাই একটা সময় আমি ডাকছি আমি ডাকছি চিৎকার করে ডাকা হইছে আয় চেষ্টা করতে আয় আয় নামাজের জন্য আয় একটা সময় ডাকা হইছে না তখন এই ডাকছি শোনা হয় নাই আজকে তো সেই দিন শেষ আজকে তো আর চেষ্টা করার তৌফিক হবে না সুযোগ হবে না আমরা কি পারি না যে আল্লাহর ডাকে আমরা আসবো আমরা নামাজকে ছাড়বো না এটা কি অনেক কঠিন এটাকে অনেক কঠিন যে নামাজ থেকে আমরা ছাড়বো না এই সিদ্ধান্তটাকে আমরা গ্রহণ করব কারণ আমরা তো আল্লাহর মহতাজ আল্লাহর সব চাইতে বেশি মহতাজ হইলাম আমরা আমাদের চাইতে বেশি মহতাজ আর কেউ নাই কারণ স্রষ্টা আমাদেরকে পর নির্ভর করে সৃষ্টি করছে যে যত বড় মালদার সে তত বড় মহতাজ আল্লাহ তালা জীব জন্তুদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করতে তাদের থাকার জন্য স্বাদ লাগে না মানুষের লাগে তাদের রান্না বান্না করার জন্য পাকাইতে হয় না মানুষ কাঁচা জিনিস খাইতেই পারে না পেট নষ্ট হয়ে যায় আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি মহতাজ তাই আমাদের উচিত ছিল যে আমরা নিজের থেকে আল্লাহর সাথে একটা সম্পর্ক করব কারণ আমরা তো তার কাছে মহতাজ আমরা আল্লাহ নির্ভর সম্পূর্ণ আল্লাহ নির্ভর আমরা সবচেয়ে বেশি আল্লাহ নির্ভর হলাম আমরা আল্লাহর সাথে একটা সম্পর্ক আমরা করব এটা আমাদের নিজেদেরই উচিত ছিল অথচ দেখেন আল্লাহ কত মেহরবান তিনি নিজে আমাদেরকে ডাকতেছেন নিজে ডাকতেছেন হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালাহ প্রতিদিন দশ বার হাইয়া আলাহ সালাহ ডাকা হইতেছে মাসে তিনশো বার ডাকা হইতেছে হাইয়া আলাহ সালাহ বছরে তিনশো ষাট বার ডাকা হইতেছে হাইয়া আলাহ সালাহ আমাকে ডাকা হইতেছে হাইয়া আলাহ সালাহ আমার বয়স যদি তিরিশ বছর হয় এই ডাকটা আমি এক লক্ষ আশি আটশো বার শুনছি হাইয়া আলাহ সালাহ আমার বয়স যদি পঞ্চাশ বছর হয় এক লক্ষ আশি হাজার বার এই আওয়াজ আমি শুনছি হাইয়া কত বড় হৃদয় আল্লাহ আমি আসি নাই তিনি আমার রুটিও বন্ধ করেন পারতেন না রুটিটা বন্ধ করে দিতে আমরা যারা অধীনস্থ লোকদেরকে খাটাই ঘরের মাঝে চাকর আছে প্রতিষ্ঠানের মাঝে কর্মচারী আছে কয় টাকা দিই পাঁচ হাজার দশ হাজার টাকা না হয়ে বেতন দেই একবার যদি ডাকা হয় আয় আসলো না আবার ডাকা হইলো আসলো না আবার ডাকা হইলো আসলো না একদিন আসলো না দুই দিন আসলো না তিন দিন আসলো না তাকে আপনার প্রতিষ্ঠানে রাখবেন রাখবেন বলেন আপনার দোকানে সে চাকরি করে আর আপনি রাখতেছেন সে অন্যদিকে তাকায় আছে আপনি তাকে বেতন দিবেন অথচ আপনার কি ক্ষমতাটা কি মাস শেষে পাঁচ থেকে সাত হাজার টাকা দেন নিজে খাইয়েই শেষ হয় ঘর পর্যন্ত পৌঁছানোর তেমন কিছু থাকে না ولكن আল্লাহর ক্ষমতা কি পুরো আসমান জমিনটার তিনি ত্রষ্টা কি না করতে পারে কি করার ক্ষমতা তার নাই বাইসিয়া দরে বরকাস নাবাস কিন্তু তার দয়া কত এক বেলার জন্য তিনি রিজিককে বন্ধ করেন এক বেলার জন্য এটা দয়া এটা করুণা কারণ তিনি মুনিব মুনিবের আচরণ তিনি করতেছেন দেখতেছেন যে গোলামের আচরণ আমি কবে থেকে করি একটা কুকুর একটা কুকুরের কথা ভাবেন খুব নিকৃষ্ট প্রাণী প্রাণী না কুকুর কুকুর কি প্রাণী হিসেবে নিকৃষ্ট না সম্মানিত নিকৃষ্ট একটা প্রাণী কুকুর কিন্তু কুকুরকে আপনি সকালবেলা একটা বিস্কিট দেন একটা কলার ছিলকা দেন কলাটা খাওয়ার পর ছিলকাটা তার সামনে দেন সারা দিন আপনার ঘরের সামনে বসে থাকবে পাহারাদারি করবে সারাদিন পিছনে পিছনে ঘুরবে দেখার সাথে সাথে মাথা লাড়াবে একটা কুকুর আপনার ঝুটা যে খাবারটা আপনি নিজে খাবেন না ঝুটাটা দিচ্ছেন এই ঝুটা খেয়ে একটা কুকুর যদি এতটুকু সে তার গোলামিকে প্রকাশ করতে পারে তার তো মেধা নাই আমরা মানুষ আমরা কি করলাম আমরা কি করতেছি আমরা ডাক্তার হইতে পারি আমরা ইঞ্জিনিয়ার হইতে পারি আমরা শিক্ষক হইতে পারি আমরা ব্যবসায়ী হইতে পারি আমরা চাকরিজীবী হইতে পারি কিন্তু আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা আল্লাহর গুলাম আমাদের এক নম্বর পরিচয় আমরা আল্লাহর গুলাম তারপর আমি ডাক্তার এক নম্বর পরিচয় আমি আল্লাহর গুলাম তারপর আমি শিক্ষক আমি কি ভুল বলতেছি আমাদের এক নম্বর পরিচয় কি আমরা আল্লাহর গুলাম না এক নম্বর পরিচয় আমরা আল্লাহর গুলাম বাকি সব হইল দুই নম্বর পরিচয় কিন্তু আমরা তো এখন এক নাম্বার পরিচয় বানাইছি আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি ব্যবসায়ী আমি চাকরিজীবী এটা প্রধান পরিচয় হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আল্লাহর গুলামি আমি সুযোগ নাই আমার হাতে সময় নাই আমার তো কাজ এইটা আল্লাহর গুলামি এটা হলো আমার কাজ বাকিগুলো আমাকে করতে হয় কারণ আমি তো তার গুলাম নামাজ এই নামাজ হলো আল্লাহর গুলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ আকবার আল্লাহ আকবার অর্থ কি যে আমি আল্লাহর গুলাম না আমি কোন আমি অন্য কারো গোলাম না আমি শুধু আল্লাহর গুলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি শুধু আল্লাহর গুলাম এই এই কথাটাই বলা হয় না আমাদের আর কিছু না যে আমার কাছে আল্লাহ চাইতে বড় আমার কাছে ঘর বড় না আল্লাহ আকবর আমি আমি ঘোষণা দিই আমার কাছে ঘর বড় না আল্লাহ আকবর আমার কাছে চাকরি বড় না চাকরির দ্বারা আমার কিছু হয় না ব্যবসার দ্বারা আমার কিছু হয় না যা করেন সব আল্লাহ করেন সব আল্লাহর দ্বারা হয় আল্লাহ আকবর এটি তো ঘোষণা মসজিদ আল্লাহ আকবর ডাকে আল্লাহর গুলামীকে প্রকাশ করো আল্লাহ আকবার বলো ফজরের নামাজে ছয়বার ডাকে জোহরের নামাজে ছয়বার ডাকে আসরের নামাজে ছয় বার ডাকে পাঁচক্ত নামাজের মাঝে তিরিশ বার ডাকে পাঁচবারের একামতের মাঝে ছয় বার এই ঘোষণা দেয় আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ আকবার বলে নামাজ শুরু করি রুকুতে যাই আল্লাহ আকবার বলে রুকুতে যাই শেষদায় যাই আল্লাহ আকবার বলে শেষদায় যাই শেষদা থেকে উঠি আবার শেষদায় যাই আল্লাহ আকবার বলে বলে নামাজের প্রত্যেকটা রুকুনকে আমি আদায় করি আমি তো এই কথার ঘোষণা করি আমার কাছে আল্লাহ সব চাইতে বড় আল্লাহর চাইতে বড় আমার কাছে কিছু নাই আছে কিছু আল্লাহর চাইতে বড় আমার কাছে কিছু আছে নাই এই ঘোষণাই তো নামা এই ঘোষণাটাই যদি না দিয়ে আমার মৃত্যু হয়ে যায় তাহলে হাসরের ময়দানে এই কথাই বলা হবে যে যার হাতে আজকে পুরা হাসরের ময়দানের রাজত্ব তুমি তো তার গুলামিকে গ্রহণ করো নাই কিভাবে তুমি আজকে তার কাছে জান্নাত চাও তাই নামাজ ইসলামের ফরজ বিধান সব চাইতে গুরুত্বপূর্ণ বিধান আমরা কি এই নিয়ত করতে পারি না যে আমরা নামাজ ছাড়বো না এই নিয়তটা করতে পারি কিনা যে আমরা নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না এরকম নিয়ত আমরা কে কি করি যে আমি নামাজ ছাড়বো না পাঁচক্ত নামাজ ইনশাল্লাহ পড়বো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ